সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সম্ভাবনার স্বপ্ন নিয়ে সত্যের পথে চলি অবিরাম সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুমধুর ছন্দের আহ্বানে মুগ্ধ করে দেই প্রাণ সুরে সুরে জাগাব স্বপ্ন ডাঙায় ভাসাবো সুরে সুরে জাগাব স্বপ্ন ডাঙায় ভাসাবো মুছে দেব শান্তি কলরা সত্য নেই কলরা মুখের কলরা সুন্দর আগামী কলরা প্রতিভা বিকাশে কলরা আমরা সুরে কলরা ইসলাম সে তো পরশ মালিক কে তাকে পেয়েছে খুঁজে পরশে তার সোনা হলো যার তাদেরই মোরা বুঝি হাজার নদী পেরিয়ে পথ ঘাট মাঠ প্রান্তর মাড়িয়ে বন্ধুর পথ পেছনে ফেলে স্বপ্নের বর্ণিল ক্যাম্পাসে আমরা পৌঁছতে চাই অন্ধকারের সীমানা ছাড়িয়ে বিশ্ব মানবতাকে দিতে চাই এক অনাবিল পরশ নতুন কিছু নিয়ে থাকতে চাই ইসলামী সঙ্গীত প্রেমীদের কাছাকাছি আর তাই প্রতি বছরের ন্যায় কলরবের কিশোর বন্ধুরা এবারে নিয়ে এসেছে ব্যতিক্রমী আয়োজন পরশ